নম্বর জাল হাদিস আজকের আলোচনা শেষ জাল হাদিস যেটা সেটি হলো যে নবী সাল্লামের এন্তকালের পরে যে বারজাখী জীবনের হায়াত এটাও দুনিয়ার মতোই হায়াত এরকম কিছু আকিদা আমাদের দেশের কোনো কোনো ভাই বোন পোষণ করে থাকেন এই আকিদার ব্যাপারে কোনো ধরনের কোরআন সন্না সাহাবিদের কোনো আমাল কোনো কাউলের মাধ্যমে এই কথা প্রমাণিত হয় নাই এটাও একটা জাল হাদিস এটাও একটা মিথ্যা কথা নবী সাল্লামের এন্তকাল নবী সালামের মৃত্যু হয়েছে নবী সালামের মৃত্যুর পরে যে হায়াতটা এই হায়াতটার নাম কি বারজাখি জীবনের হাত বারজাখি জীবনের হায়াত সবাই আছে নবী রাসুলদেরও আছে শহীদদেরও আছে সিদ্দিকদেরও আছে সলেহিনদেরও আছে সবারই আছে কিন্তু সবার বারজাকি জীবনের হায়াতটা একরকম না নবী রাসুলদের বিশেষ হায়াত আছে বারজাকি জীবনে নবী রাসুলদের বিশেষ হায়াত শহীদদের বিশেষ হায়াত আছে আল্লাহাক শহীদদের ব্যাপারে বলছেন ওয়ালা তাকুল ইউক্তালুফি সাবিরিল্লাহি বাল আহিয়া যে তোমরা শহীদদেরকে মারা গেছে বলিও না তারা জীবিত তার অর্থ হলো বারজাখি জীবনে তাদের একটা বিশেষ হায়াত আছে ঠিক আম্বিয়া আলহিমসালামের সকল নবিরাসুলদেরও বারজাখে জীবনে একটা বিশেষ হায়াত আছে এই বারজাখে জীবনের হায়াতে নবিরাসুলেরা অনেকগুলো এখানে হাদিস আছে আমরা দেখব যে বারজাখে জীবনের যে হায়াত নবিরাসুলেরা বিভিন্ন জায়গায় যেতে পারেন যেমন মেরাজের রাত্রে সব নবীদেরকে আল্লাপা কোথায় নিয়ে আসছেন মসজিদে আকসায় তো নবিরাসুলেরা তো অনেক আগে এতেকাল করছেন অথচ আল্লাপাক তাদেরকে সেখানে আসছেন এবং নামাজও পড়ছেন নবী আসলেরা হজ করেন ওমরা করেন তাওয়াফ করেন এন্তকালের পরে বারজাকি জীবনের হায়াতে তারপরে আপনার নবী রাসুলেরা এই যে আসমানের বিভিন্ন জায়গায় নবী সালামের সাথে নবী রাসুলদের সাথে দেখা হয়েছে প্রথম আসমানে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে চতুর্থ আসমানে তাহলে বোঝা যায় এন্তকালের পরেও নবী রাসুলেরা বিভিন্ন জায়গায় আল্লাপাক তাদেরকে যেখানে নিয়ে যান সেখানে যান তাহলে নবী রাসুলদের একটা বিশেষ হায়াত আছে তবে সেই হায়াতটা দুনিয়ার হায়াতের মতো না সেটা বারজাখি জীবনের বিশেষ হায়াত যদি দুনিয়ার মতোই হইতো নবী সালামের এন্তকাল হয়েছে খলিফা নির্বাচন করবে খলিফা তো রাসুল্লাহ কে হবে রাসুল ইসলামের খলিফা কে হবে এটা নিয়ে দীর্ঘ সময় গেছে এই ফয়সালা করতে নবী সালামের কিন্তু আমরা দাপন করতে দেরি হয়েছে খলিফা কে হবে খলিফা নিয়ে তো নবিসাম যদি দুনিয়ার হায়াতের মতোই জীবিত হইতেন তো নবিসাম বলে দিলে হইতো না এই তোমরা এত কিছু করো কেন আবু বকর খলিফা হবে এটা বলে দিতে পারতেন না তো সামনে সাহাবিরা এটা নিয়ে আপনার পরামর্শ করতেছে আলোচনা করতেছে কে খলিফা হবে দাফন কাপন দেরি হয়ে যাচ্ছে তারপরেও নবিসাম কিছু বললেন না তাদেরকে যে উমুখের খলিফা বানাও এরকম কোন নির্দেশনা নবিসাম দেন নাই তারপরে নবিসামকে গোসল কেমনে করাইবেন কাপড় খুলবেন কি খুলবেন না এটা নিয়ে সাহবাকের আমার মধ্যে ধম্ব কিন্তু নবিসাম কোনো ঘোষণা দিলেন না এই আমি কি মরছি নাকি আমার গোসল করে বা কেন এরকম কোনো কথাও নবিসাম বলেন নাই অথবা তোমরা এইভাবে করো এরকম কোনো সিদ্ধান্ত নবিসাম দেন নাই তারপরে আবু বকরের খেলাফত আমলে কত রকমের সমস্যা বন্ড নবীদের সমস্যা জাকাত অস্বীকারী সমস্যা অসংখ্য সমস্যা আবু বকরাদের ত্রাণ পড়ছেন কিন্তু নবিসাম একবারও কোনো সমাধান দেন নাই আলীরা দিলতরানের খেলাফতকালে মুসলিম মুসলিমে সাহাবা সাহাবারা যুদ্ধ করে মারামারি করে কতজন মারা গেলেন কিন্তু নবিসাম কোনো সমাধান দিলেন আয়সারা দিলতরানা নবিসামের কবরের পাশ থেকে যুদ্ধ করার জন্য বের হয়েছেন কার সাথে আলীরা দিলতরানোর সাথে নবিসাম একটা ধমক দিয়ে তো থামাই দিতে পারতেন কবরের থেকে আমাদের দেশের অলিয়া উলিয়াদের জন্য হাত বাইর করে দেন নবিসাম হাত বাইর করে দিয়ে মুসাফাও করে আর আয়সারে শুধু কবর থেকে একটা ধমক দিলে হইতো যে আয়সা কই যাচ্ছ আলীর সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছে খবরদার বাইরে না এই কথা বললে তো আয়সা আর বাইরেতেন না কিন্তু আয়সারা দিলে তো অনেকে কোনো সমাধানে নবী সাল্লাহ ইসলাম দেন নাই তারপরে ফাতেমারা দিলে ত্রানো আলীরা দিলে ত্রানো আব্বাসরা দিলে ত্রানো আবু বকরেরা শক্ত করে ধরছে যে আমাদেরকে ওয়ারিস দিতে হবে ওয়ারাসত দিতে হবে নবী সালামের মৃত্যুর পরে ওয়ারাসত দিতে হবে আচ্ছা যদি নবী সালাম জীবিত থাকতো জীবিত মানুষের ওয়ারিস হয় নাকি মারা গেলে না ওয়ারিস হয় এরা সবাই দাবি করছে রাসুল মারা গেছেন আমাদেরকে ওয়ারিস দাও আর আবু বকর বলছেন আল্লাহ রসুল বলছেন যে নবী রাসুলদের কোনো ওয়ারিস হয় না এজন্য আবু বকর তাদেরকে কোনো ওয়ারাসাদ দেন নাই তো নবী রাসুলদের বারজাখি জীবনের হায়াত সম্পর্কে কিছু হাদিস আছে এই হাদিসগুলোর কারণে আমাদের কোন কোন ভাই আকিদার ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে গেছে কিন্তু আকিদার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যেগুলো আকিদা সেগুলো সরাসরি কোরআনে কারিমের আয়াত অথবা স্পষ্ট নবিসের সহি হাদিস মানে কোন ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্টতা এগুলোর মাধ্যমে কোনোদিন আকিটা সাব্যস্ত হয় না মুসনাদে আবি আলা এখানে একটা সহি আদিস আসছে নবীম বলছেন আল আম্বিয়া ও আহিয়া উনফি কবুর ইউসাল্লুন যে নবীরা কবরে জীবিত এবং নবীরা সলাত আদায় করেন সোহান আল্লাহ তাহলে নবীরা যে সলাদটা আদায় করেন এটা কোন ধরনের সলাদ বারজাখি জীবনের সলাদ এবং এই জীবিতটা বারজাখি জীবনের জীবিত আবুদাউদের মধ্যে এসেছে হাদিস নবিসাম বলছেন মামিন আহাদিন ইউসাল্লাম আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহ আলাইয়া রুহি কেউ যদি আমার উপরে সালাম দে আল্লাহ রব্বুল আলমিন আমার রুহুকে ফেরত দেন হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম আমি তার সালামের উত্তর দিই সোহান আল্লাহ তাহলে অনেকে বলেন যে সারাদিনে তো সালাম চলতেছে তা আল্লাহ পাক রু তো আর ফেরায় নেওয়ারও সুযোগ নেই একবার দিছে যে কন্টিনিউ আছে তো রু থাকা মানে তো জীবিত কথা ঠিক আছে কিন্তু জীবিত কিন্তু সেটা বারজাখি জীবনের জীবিত এরপরে আপনার আরেকটি হাদিসে আসছেন নবী বলছেন মানসল্লা আলাইয়া ইন্দা কাবরি সামে তহু কেউ যদি আমার কবরের সামনে আমাকে আমার উপরে দৌড় পেশ করে সামে তহু আমি সেটা শুনি সুহানাল্লাহ আমার কবরের সামনে দৌড় পেশ করলে সেটা আমি শুনি আর দূরের থেকে পেশ করলে অলিম তহু সেটা আমাকে জানাই দেওয়া হয় তাহলে কবরের সামনে পেশ করলে শুনেন এই শোনাটা কোন ধরনের শোনা বারজাখে জীবনের সোনা এজন্য আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন ওমর রাদি আল্লাহ তালহুমা নবিসের কবরের সামনে গেলে সালাম দিতেন আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ তো অন্যান্য সময় সালাম দিতেন আসসালাম আলাইকা আইহান নবীয় ওয়ারহমতুল্লাহি ওবরাকাত তো নবিসাম কবরের সামনে গেলে কেন বলতেন আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ যে নবিসাম সেখানে শুনেন বলছেন সামে এতহু নবিসাম বলছেন আমি সেটা শুনি আরেকটি হাদিসের মধ্যে আসছে জিজ্ঞাসা নবী বললেন শুক্রবার হলো তোমাদের জন্য আফদাল দিন এই দিন তোমরা বেশি বেশি করে আমার উপরে দরদ পেশ করো কারণ তোমাদের দরদ আমার কাছে পেশ করা হয় আপনার কাছে কিভাবে পেশ করা হয় আপনি তো মারা যাবেন কাত বালিটা আপনি তো মাটির সাথে মিশে যাবেন আপনার সাথে আপনার কাছে দরদ গুলো কিভাবে পেশ করা হবে তখন নবী সালাম বললেন আল্লাহ রব্বুল আলমিন জমিনের উপরে হারাম করে দিয়েছেন জমিন কখনো নবিরাসুলদের শরীর বক্ষণ করতে পারবে না সুহান আল্লাহ কোন নবিরাসুলের শরীর জমিন কখনো বক্ষণ করবে না নবিরাসুলদের শরীরটা জমিনে একবারে অক্ষত অবস্থায় যেভাবে দাফন করবে এইভাবেই কেমন পর্যন্ত বিদ্যমান থাকবে জমিন নবিরাসুলদের শরীর খাবে না তো তাহলে নবী শরীর ঠিক আছে কিন্তু যে হায়াত যে সোনা যেই সলাত আদায় করা এগুলো সব বারজাকি জীবনে যদি জাগতিক জীবনের হইতো তো নবী সালামের এন্তকালের পরে সাহাবিদের সাথে দেখা হইতো কিন্তু কোন সাহাবি বলেন নাই যে আমি আমরা নবী সালামকে দেখছি বা আমাদের সাথে অমুক বাজারে নবী দেখা হয়েছে আমাদের এখানে নদ্দা বাজারেও নবী সাথে দেখা হয় অনেকের একদিন একজন আসে বলছে যে নদ্দা বাজারে আমার কাছে বলছে যে নদ্দা বাজারে নবিসামকেও দেখছে আবু বকরকেও দেখছে দৌড়াই গেছে নবিসামকে এক কাপ ছা খাওয়াইবো কিন্তু ধরতে পারে নাই যাওয়ার আগে কোন দিকে চলে গেছে আর ধরতে পারে না কিন্তু সে দূরের থেকে দেখছে তাহলে এখানে নদ্দা বাজারেও আসে দেখেও এত সাহাবি ছিলেন যাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতেন এবং যারা সবচেয়ে বেশি মহব্বত করতেন তারা পরে একবারও এরকম বাজারে রাস্তায় জায়গায় দেখা সাক্ষাৎ হয় নাই তারপরে আমাদের দেশের এক হুজুরের জানাজায় নবী অংশগ্রহণ করছে একজন হুজুর বয়ান দিছে যে আমাদের হুজুরে কাবলার জানাজায় যায় সালাম স্বয়ং অংশগ্রহণ করছে তাহলে বাংলাদেশের হুজুর মারা গেলে রবিসাম জানাজায়ও আসে অথচ সাহাবাইকেরাম মারা গেছেন আবু বকর ওমর ওসমান আলীর মতো জান্নাতি সাহাবিরা মারা গেছেন নবিসাম অংশগ্রহণ করছেন এরকম কোন বর্ণনা কোন সাহাবি দেন নাই কিন্তু বাংলাদেশে মারা গেলে নবিসাম আসেন অর্থাৎ বাংলাদেশকে নবিসাম সবচেয়ে বেশি মহব্বত করে বাংলাদেশের মানুষদেরকে খুব ভালোবাসে কিন্তু এত ভালোবাসা নবিসাম সাহাবাইকেরামকেও ভালোবাসতেন না যা নবিসাম আমাদেরকে ভালোবাসে অর্থাৎ এইগুলো আমরা এতক্ষণ পর্যন্ত যে এই কথাগুলো শুনলাম যে এর মাধ্যমে বোঝা যায় যে নবী সালামের এন্তকাল পরবর্তী হায়াতটা বারজাকি হায়াত এটা জাগতিক জীবনের হায়াত নয় আল্লাহ সুবান আমাদের সবাইকে যাবতীয় মিথ্যা জাল হাদিস থেকে আল্লাপাক আমাদেরকে হেফাজত করুন আল্লাপাক আমাদেরকে কোরআন এবং সুন্নার উপরে চলার তৌফিক দান করুন সমস্ত প্রকার সেরেক থেকে আল্লাহাক আমাদের ইমানকে মুক্ত করুন সমস্ত প্রকার বেদাত থেকে আল্লাহাক আমাদের আমলকে মুক্ত করুন তাহিদের উপরে সুন্নতের উপরে দায় থাকার তৌফিক দান করুন তুমি সবার মেটাও আল্লাহ তুমি দেখাও সরল পথ অনেক পাপের বোঝায় আমার খুঁজে ফিরি ক্ষমা তোমার অনেক পাপের বোঝায় আমার খুঁজে ফিরে ক্ষমা তোমার তুমি রাহিম তুমি কারি পাবো কি আজ তোমার রহম আল্লাহ তুমি দেখাও সরল পথ আল্লাহ তুমি দেখাও সরল প আল্লাহ তুমি দেখাও সরল পথ আল্লাহ তুমি দেখাও সরল পথ